হাদিসের অনুসারীরা সাহাবাই কেরামের কোন একজন গো দেখিনি সবাইকে ভালোবাসে আইমাই কেরাম ইমাম আবু হানিফা সাহাফি মালিক আমার সমানভাবে তার ইমামকে ভালোবাসে সমান যেমন চার ইমামকে ভালোবাসে শুধু চার ইমামে সীমিত না তেমন ইমাম বোকারি মুসলিম আবু দাউদ নাসাই ইবনে বাইহাকি সমস্ত আইম্মা ইমাম ইবনে তাইমিয়া ইবনুল ইমাম হাফিজ সমস্ত ভালোবাসে যারা কোরআন সুন্নাহর কাদেম ছিলেন সমানভাবে ভালোবাসে যেমন আল্লাহ রসুলদের ভালোবাসার ক্ষেত্রে বলেছেন ইমানের ক্ষেত্রে বলেছেন লানুফাররিক বাইনা আহাদিমির রসুলে হ্যাঁ রাসূলগণের প্রতি ইমান এবং তাদের ভালোবাসায় কোনো পার্থক্য করি না তেমনি আমরা আইম্মাই কেরামদের শ্রদ্ধায় এহতেরামে পার্থক্য করি না তার মোকাল্লেদ অন্ধভক্ত পার্থক্য করে তার এমাম তার রসুলের মতো কিন্তু অন্য ইমামগুলির কথার কোনো মূল্য নেই তার কাছে বাস্তবে পরীক্ষা করে দেখবেন আপনি বলেন একজন সাফেকে যে ইমাম